আহ্বান আহ্বান আহ্বান প্রদীপ কাপেলার শোনো আহ্বান আহ্বান আহ্বান আহ্বান প্রদীপ কাপেলার শোনো আহ্বান আহ্বান আহ্বান আহ্বান প্রদীপ কাপেলার শোনো আহ্বান সুর সুর গান গান সকল প্রাণী সুরে সুরে গানে গানে সকলের প্রাণে প্রাণে পৌঁছে দিব সত্য নেয়ের প্রিয় বন্ধুরা আমন্ত্রণ জানাচ্ছি প্রদীপ শিল্পী গোষ্ঠীর ছোট্ট বন্ধুদের এবারের পরিবেশনা সুন্দর পৃথিবী অ্যালবামটি শোনার জন্য তো চলি বন্ধুরা আর দেরি নাই সুরে সুরে শোনা যাক প্রদীপ শিল্পী গোষ্ঠীর ছোট্ট বন্ধুদের এবারের পরিবেশনা সুন্দর পৃথিবী প্রদীপ কাফেলার শোনো আহ্বান